হাদিস নম্বর পঞ্চান্ন عن ابي هريره رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال المسلم من سلم الناس من لسانه ويده والمؤمن من امنه الناس على دمائهم واموالهم প্রকৃত মুসলিম ব্যক্তির পরিচয় আবু হরে রাহরদ আল্লাহ তালা আনহ হতে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন প্রকৃতপক্ষে মুসলিম ব্যক্তি তাকেই বলা যাবে যার হস্ত এবং জিহব্বার অমঙ্গল হতে সকল জাতির মানব সমাজ নিরাপদে থাকবে এবং প্রকৃতপক্ষে ইমানদার মুসলিম ব্যক্তি তাকেই বলা যাবে যার অমঙ্গল হতে সকল জাতির মানব সমাজের যান ও মাল নিরাপত্তায় থাকবে সুনান নসাই হাদিস নম্বর চার হাজার নশো পঁচানব্বই এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর পঁয়ষট্টি হাইফেন বন্ধনের মধ্যে একচল্লিশ আল্লামা নাসের উদ্দিন আল আলবানী হাদিসটিকে হাসান শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে তেরো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দাবি অনুযায়ী এটা প্রমাণিত হয় যে মুসলিম ব্যক্তি যেন সকল প্রকারের আমানত রক্ষা করে এবং আদান প্রদান বা দেওয়া নেওয়ার সময় সর্বদা সততা বজায় রাখে এবং প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক নিজেকে পরিচালিত করে আর মানুষের যান ও মানের প্রতি জুলম বা অন্যায় আচরণ না করে দুই প্রকৃতপক্ষে মুসলিম ব্যক্তি হল সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং মানুষের অধিকারগুলির সংরক্ষণ করে আর তাদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া হতে বিরত থাকে এবং তাদের প্রতি জুলম করা হতে বিরত থাকে সুতরাং তারা তার অমঙ্গল ও অন্যায় আচরণ থেকে সব সময় নিরাপদে থাকে তিন এই হাদিসটি প্রকৃত মুসলিম ব্যক্তির একটি প্রকাশ্য ও বাস্তব পরিচয় পেশ করেছে আর সেই পরিচয় হল এই যে সকল জাতির মানব সমাজ তার অমঙ্গল থেকে নিরাপত্তায় থাকবে অনুরূপভাবে প্রকৃত মুসলিম ব্যক্তির একটি গুপ্ত পরিচয়ও পেশ করেছে আর সেই পরিচয় হল এই যে সকল জাতির মানব সমাজের যান ও মাল তার অশান্তি ও অকল্যাণ থেকে নিরাপদে থাকবে